আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি অমাওয়ালা প্রিয় দর্শক রিসাল্লাতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে আমরা কিতাবুল ইমান থেকে আরেকটি বাবের হাদিস আপনাদের সামনে পেশ করব ইমাম বুখারি এই বাবটির শিরোনাম দিয়েছেন বাবু কিয়ামু লাইলাতিল কাদরে মিনাল ইমান বাবু কিয়াম উলাইলাতিল কাদরে মিনাল ইমান লাইলাতুল কাদরে ইবাদতে রাত্রি জাগরণ ইমানের সামিল অথবা লাইলাতুল কাদরের রাত্রে রাত্রি জাগরণ করে ইবাদত করা এটা ইমানেরই অংশ ইমানেরই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কাজ ইমানেরই কাজ এই হচ্ছে শিরোনাম এখানে একটি হাদিস নিয়ে এসছেন ইমাম বুখারি ইয়াকুলুল ইমামুল বুখারি রাহিমাহুল্লাহ حدثنا أبو اليمن قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত এই হাদিসটি ইমাম বুখারি নিজস্ব সনদে বর্ণনা করেছেন যেখানে আবহর রাজি আল্লাহ তালু বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে ইমানাও মানে ইমানের সাথে ওয়াহতেসাবান আই ইয়াহতাসিবুল আজর আন্দাল্লাহ আল্লাহর কাছে সবাবের আশায় যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর কাছে সবাবের আশায় কদরের রাত্রে ইবাদতের মধ্যে জাগবে দণ্ডায়মান হবে ইবাদতে দণ্ডায়মান হবে যে ব্যক্তি কদরের রাত্রে ইবাদতের জন্য দণ্ডায়মান হবে গোফের আলহমা তাকাদ্দাম তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে তাহলে ছোট্ট একটা হাদিসের মধ্যে বিশাল এক সবের ফিরিস্তি এখানে বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলছেন লাইলাতুল কাদরের রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এই রাত্রিতে যারা রাতভর ইবাদত করবে কিয়াম ইয়াকুম এখানে মাই ইয়াকুম শব্দটা বলা হয়েছে ইয়াকুম অথবা মান কামা কোনো কোনো বর্ণনা এসছে মান কামা এভাবে এসেছে অর্থাৎ দণ্ডায়মান হাওয়া আসলে দণ্ডায়মান হাওয়া বলতে আমরা সাধারণত সালাদ পড়াই বুঝি কারণ সালাদটা দাঁড়িয়েই পড়তে হয় বেশিরভাগ সময় দাঁড়িয়েই থাকে বিশেষ করে লম্বা কেরাতের সালাদগুলো কিন্তু এখানে শুধু সালাত নয় বরং রাত্রি জেগে ইবাদত রাত্রি জেগে কোরআন তেলাওয়াত দিনের আলোচনা এগুলো এর মধ্যে গণ্য হবে তাহলে সালাত এবং কোরআন তেলাওয়াহ কোরআনের আলোচনায় সবকিছু এর মধ্যে চলে আসবে যদিও রাতের বিশেষ ইবাদত হল সালাতুল্লাইল রাতের সালাত এবং রাতের সালাতের বিশেষ মর্যাদা রয়েছে বলেই এখানে সেটাকেই এখানে পেশ করা হয়েছে অথবা অথবা কামা লাইলাত আল কাদার লাইলাত আল কাদার সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা এখানে করব না বিষয় নিয়ে আমাদের সবারই জানা এবং সুরা কাদরের মধ্যে লাইলাতুল কাদরের পরিপূর্ণ বর্ণনা এসেছে কোরআনের মধ্যে অত্যন্ত ডিটেলস বর্ণনা সংক্ষিপ্তভাবে হলেও সেটাকে আমরা ডিটেলস বর্ণনায় বলবো যেখানে আল্লাহ তালা বলছেন বিসমুল্লাহ রহমান রাহিম ইন্না আনজাল্লাহ ফি লাইলাতুল কাদর নিশ্চয়ই আমরা কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি তুমি কি জানো লাইলাতুল কাদর কি লাইলাতুল কাদর খাই রুমিনাল ফিসাহার লাইলাতুল কাদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম অর্থাৎ এই মাসে এই রাতে ইবাদত করা হাজার মাসের চাইতেও উত্তম লাইলাতুল কাদের খাই রুমিন আলফি শাহার তানাজ্জালুল মালাইকাতুয়ার এই রাত্রিতে নেমে আসেন রোহ জিব্রিল ফেরেস্তা এবং অন্যান্য ফেরেস্তা তানাজাল মালা ইকাতু ও রোহ ফিহা আই ফিহা দিহিল্লাহ এই রাত্রিতে তাদের রবের অনুমতিক্রমে বি ইদন রব্বিহীন মিন কুল্লে আমার সকল বিষয় নিয়ে যে সকল বিষয় আল্লাহ তালা তাদেরকে তাদের জন্য রেকমেন্ড করেন তাদেরকে যে সকল বিষয় দিয়ে পাঠান এই ধরা পৃষ্ঠে সেগুলো নিয়ে তারা আসেন সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফজর ফজর উদিত হওয়া পর্যন্ত এরকম সালাম বা শান্তির আয়োজন চলতে থাকে বরকতের আয়োজন চলতে থাকে ইবাদতের আয়োজন চলতে থাকে যাই হোক সেই ছোট্ট সুরাটিতে আমি মনে করি দীর্ঘ এবং ডিটেলস আলোচনা এসেছে ফলে লাইলাতুল কাদার সেখান থেকে আমরা জানি এবং রাসুল সাল্লাহ সাল্লামও তিনি অনেকগুলো হাদিসে নির্দেশ দিয়েছেন যে লাইলাতুল কাদর যেন আমরা অনুসন্ধান করি এবং সেটা রমজানের শেষ দশ রাত্রিতে হাদিসগুলোর ভাষ্য হচ্ছে সেটা বিশেষ করে বিজয় রাত্রিতে সেটি হওয়ার সম্ভাবনা আরও বেশি এবং ওলামাদের মধ্যে কেউ কেউ সালাফদের মধ্যে কেউ কেউ সাতাশে রজনী কোনো কোনো বছর লাইলাতুল কাদার হওয়ার সম্ভাবনা বেশি বলে তারা উল্লেখ করেছেন এবং সেটা হয়তো আঁচ করা যেতে পারে কিছু আলামত দিয়ে কিন্তু আরেকটা সত্য হচ্ছে সেই শুরু থেকে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর সাতাশ তারিখে লাইলাতুল কাদর এমনটি বলাটা সঙ্গত নয় বরং লাইলাতুল কাদর রামাদানের শেষ দশ দিনের যে কোনো রাত্রে মুভ করে যদি কোনো বছর সাতাশ রাত্রি হয় অন্য বছর পঁচিশ অন্য বছর উনত্রিশ অন্য বছর ২৬ অন্য বছর সাতাশ অন্য বছর একুশ অন্য বছর তেইশ অন্য বছর বাইশ চব্বিশ এরকম হতে পারে লাইলাতুল কাদর এর গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে এই সময়টা যিনি কাজে লাগাবেন এবং সঙ্গে তার থাকবে পরিপূর্ণ ইমান ওয়াহতেসাবান এবং এহতেসাব তথা সবাবের আশা এহতেসাব শব্দের অর্থটা আমাদেরকে বুঝতে হবে এহতেসাব মানে হচ্ছে আল্লাহর কাছে নেকি পাওয়ার আশা পুণ্য লাভ করার আশা এহতেসাব মানে এখানে আত্মসমালোচনা নয় আত্মসমালোচনার বিষয়টা অন্য হাদিস দ্বারা অন্য টেক্সট দ্বারা বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি এখানে বোঝানো উদ্দেশ্য তার ইমানটা কমপ্লিট থাকবে যেহেতু কমপ্লিট ইমান না থাকলে আসলে এই ধরনের ইবাদতগুলো থেকে ফায়দা উঠানো যায় না আর এহতেসাব মানে হচ্ছে সবাবের আশা তার মানে তার নিয়তের পরিশুদ্ধি অর্জনের কথা বলা হচ্ছে যে ব্যক্তি কোনো আমল কোনো ইবাদত নিয়তের পরিশুদ্ধি সহ অর্জন করে তখনই সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় তাহলে রোজা যিনি পালন করছেন এমন অবস্থায় যে তার ইমান কমপ্লিট এবং তার নিয়ত পরিশুদ্ধ একমাত্র আল্লাহর জন্য আল্লাহর খাতিরে আল্লাহর ওয়াস্তে রোজা পালন করছেন এবং সওয়াবটাও শুধু আল্লাহর কাছ থেকে তিনি আশা করছেন এটা হচ্ছে এখানে উদ্দেশ্য ফলে ইমান এবং এহতেসাবের অর্থটা যদি আমরা বুঝতে ভুল করি তাহলে কিন্তু লেসন নিতেও ভুল করব জীবনের করণীয় নির্ধারণ করতে ভুল করব হ্যাঁ এখানে আমরা অনেককে দেখেছি তারা এহতেসাবানের অর্থ আত্মসমালোচনা করেছেন সে অর্থটি এখানে করা যাবে না সে অর্থটি এখানে বোঝানোর উদ্দেশ্য নয় এই জন্যই করা যাবে না এর মানে এই নয় যে আমরা আত্মসমালোচনা করতে নিষেধ করেছি বরং আত্মসমালোচনার উপর কোরআনের অনেকগুলো আয়াত এর ইন্ডিকেশন আছে এবং হাদিসের মধ্যেও আছে অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ তাল্লাহ থেকেও আছে কেউ কোনো ব্যক্তি নিজেকে আত্মসমালোচনা করে যদি আগেই বিচারের জন্য প্রস্তুত করেন নাজাতের জন্য প্রস্তুত করেন সেটা তো উত্তম কাজ কিন্তু মনে রাখতে হবে এক জায়গার দলিল আরেক জায়গায় লাগানো যাবে না যাই হোক এখানে লাইলাতুল কাদার এই মহান সুযোগ যারা অ্যাভেল করবে তাদের জন্য একটা চমৎকার ঘোষণা আছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সেটি হচ্ছে গফর আলহমা তাকাদ্দামা মিন দাম্বিহ তার পূর্বে সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে সকল পাপ বলতে যে সকল পাপগুলো সে জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা করেছে এবং যেগুলো কবিরা গুণা হিসাবে সাব্যস্ত হয়নি কারণ কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তবা করা তাকে সজ্ঞানে তবা করতে হবে এছাড়া আর যত পাপ সে করেছে সকল পাপ তার ক্ষমা করে দেওয়া হবে এরকম লাইলাতুল কাদারের এবাদত দিয়ে অথবা পাঁচ অক্ত সালাতের মাধ্যমে অথবা এক রামাদান থেকে আরেক রামাদানের সিয়াম সাধনার মাধ্যমে অথবা এক ওমরা থেকে আরেক ওমরার ওমরা পালনের মাধ্যমে এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে অতএব আমাদের উচিত হবে এত চমৎকার এত মানে স্বল্প অথচ বেনিফিট বেশি এত বিশাল সুযোগটা যেন আমরা নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন এরপরের আমরা আরেকটি পরিচ্ছেদের হাদিস নেব সে পরিচ্ছেদের শিরোনাম ইমাম বখারে দিয়েছেন বাবুল জিহাদ মিনাল ইমান বাব আল জিহাদ ও মিনাল ইমান পরিচ্ছেদ জেহাদ ইমানের অংশ জেহাদ ইমানের মধ্যে ইনক্লুডেড জিহাদ ইমানের কাজ ইমানের অংশ يقول البخاري رحمه الله حدثنا حرامي ابن حفص قال حدثنا عبد الواحد قال حدثنا عمارة قال حدثنا أبو زرعة ابن عمر بن جرير قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال انتدب الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي وتصديق برسلي أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة ولولا أن أشق على أمتي ما قعدت خلف سرية ولوددت أني أقتل في سبيل الله أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل أبو زرعة ابن عمر ابن جرير رضي الله تعالى عنه تكي ইমাম বখার রহমাহুল্লাহ তার নিজস্ব সনদে বর্ণনা করেন যে তিনি বলেন আমি আবু হরদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রাসুল সাল্লাম হতে বলতে শুনেছি যে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় যদি সে শুধু আল্লাহর উপর যদি সে শুধু এই জন্যই বের হয় যে আমার প্রতি তার ইমান আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমার প্রতি ইমান উম্বি তাকে বের করেছে আমার প্রতি ইমান পোষণ আমার প্রতি ইমান ও তসদিক উম্বে রসুলি এটা এটা এটা আল্লাহ তালা বলছেন এন্তাদাব আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করছেন যে ব্যক্তি তার পথে বের হচ্ছে যে জুহু তাকে কোনো কিছু বের করেনি ইল্লা ইমান অম্বি আমার প্রতি তার ইমান আল্লাহ বলছেন আমার প্রতি তার ইমান তাকে বের করেছে ও তাস্তিক বেরসুলি এবং আমার রাসুলগণের প্রতি বিশ্বাস পোষণ তাকে বের করেছে তাহলে আল্লাহ বলছেন ঘোষণাটা কি আন উর্জা আহু আমি তাকে ফেরত নিয়ে আসব বিমা নালা মিন আজরিন সে যে পুণ্য লাভ করেছে সেটা সহকারে তাকে ফেরত নিয়ে আসব সে যে পুণ্য অর্জন করেছে সেটা সহকারে আও গানিমাতিন অথবা ও বাহন সহ ঘরে নিয়ে আসব আও উদ্খেলাহুল জান্না অথবা তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো অর্থাৎ দুটো সে হয় গাজী হয়ে ফিরে আসবে যখন সে গাজী হয়ে ফিরে আসবে অর্থাৎ বিজয়ী হয়ে ফিরে আসবে তখন তার সাথে আসবে তার পুণ্য এবং তার সাথে আসবে তার গনিমত ও তার বাহন আর যদি সে শহীদ হয় তখন তার জন্য থাকবে জান্নাহ সে কথাটি এখানে আল্লাহ তালা বুঝিয়েছেন অর্থাৎ নবী সাল্লা সাল্লাম আসলে এখানে যে কথাটা বর্ণনা করছেন এটা আল্লাহর ঘোষণা এটা অনেকটা হাদিসে কদসির মতোই আল্লাহর ঘোষণা যেহেতু এন্তাদাব আল্লাহ বলা হয়েছে এবং কথাটা আল্লাহর ভাষ্যের মতো করেই এখানে প্রকাশ করা হয়েছে যে আল্লাহ তালা এই ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি তার পথে বের হয় যে তাকে শুধু বের করেছে অর্থাৎ তার বের হওয়ার কারণ শুধু আমার প্রতি ইমান এবং আমার রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন এবং তাহলেই আমি তাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে তাকে হয় গনিমতের মালসহ পণ্যসহ তাকে ফিরে নিয়ে আসব গাজী রূপে অথবা তাকে শহীদ করে দিয়ে তার জন্য জান্নাত নির্ধারণ করব এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অলাউলা আন আশোক্কা আলা উম্মাতি যদি আমি আমার উন্মতের জন্য কষ্টদায়ক না মনে করতাম মা কাদ্দু খালফা সারিয়া তাহলে আমি বসে থাকতাম না কোনো যুদ্ধে না গিয়ে বসে থাকতাম না অর্থাৎ কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না খালফা সারিয়া সেনাদলকে পাঠাই দিলাম তোমরা যাও আমি বসে রইলাম আমি নেতা আমি নবী আমি বসে রইলাম বিষয়টা অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম জানেন যে যে যুদ্ধ করা জিহাদ করা এই দায়িত্বটা শুধু উম্মতের উপর অর্পণ করলে চলবে না এটা তো খুব কষ্টকর একটা কাজ সেই কষ্টকর কাজে তিনি নিজেও থাকতেন আমরা দেখেছি বদরে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন অহুদে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এভাবে মক্কা এবং মদিনার আশেপাশে তার জীবদ্দশা যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে মেইন সভা সেনাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি কেন গিয়েছেন কারণ তিনি না গেলে উম্মার জন্য আরো কষ্ট হয়ে যাবে সাহাবাদের জন্য আরো কষ্ট হয়ে যাবে এই জেহাদে সামিল হওয়া এই জেহাদকে পরিচালনা করা তাছাড়া রাসুল সাল্লা সাল্লাম যেখানে থাকবেন সেখানে মানুষের অনুপ্রেরণা থাকবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আরো বেশি থাকবে ডিরেকশন থাকবে সরাসরি যিনি লিডার যিনি রিলিজিয়াস লিডার যিনি আল্লাহর নবী যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তার ডিরেকশনে যুদ্ধ হচ্ছে ফলে তিনি বলছেন যে যদি উম্মতের উপর কঠিন কষ্টদায়ক মনে না করতাম তাহলে আমি কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না কষ্টদায়ক এজন্য আমি সেনাদলের সঙ্গে সফর করেছি তাদের সঙ্গে যুদ্ধ করেছি ওয়ালা ওয়াদিত্য আন্নি ওক্তালুফি সাবিল্লাহ আর আমি অবশ্যই এটা ভালোবাসতাম ভালোবাসি যে আমি আল্লাহর রাস্তায় নিহত হই আল্লাহর রাস্তায় আমি মারা যাই নিহত হই তারপর আবার জীবিত হই তারপর আবার নিহত হই তারপর আবার জীবিত হই তারপর আবার নিহত হই সুহান আল্লাহ আল্লাহ আকবর স্বয়ং আল্লাহ নবী জেহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটা উদাহরণ দিয়েছেন জিহাদ এটা একটা মহান পজিশন যারা সত্যিকার ইমানদার জিহাদ তাদের কাছে অত্যন্ত মহামূল্যবান একটা বিষয় একটা আকাঙ্ক্ষিত বিষয় জেহাদের বদৌলতে মুমেন আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে বিশাল ফল লাভ করে যেটা হাদিসের প্রথম ভাগে বলা হয়েছে সে বিজয়ী হয়ে ফিরে আসলে বিশাল পুণ্য এবং গরিমত আর যদি সে নিহত হয় তাহলে জান্নাত ফলে তিনি তাদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য বলছেন আমার ইচ্ছে করে আমি আল্লাহর রাস্তায় জেহাদ করে মারা যাই আবার জীবিত হই যেন জেহাদ করতে পারি আবার মারা যাই আবার জীবিত হই যেন জেহাদ করতে পারি আবার মারা যাই সুহান এ হচ্ছে রাসুল সাল্লাহ উইশ এবং আকাঙ্ক্ষা একজন পরিপূর্ণ ইমানদার মুসলিমেরও সে একই উইশ থাকা উচিত এবং তাদের জেহাদকে ভয় করা উচিত নয় তবে এ প্রসঙ্গে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে জিহাদ একটি সেরাই বিধান জিহাদ একটি সেরাই বিধান যে কোনো ধরনের মামলা বা সংঘর্ষ কিংবা যে কোনো ধরনের যুদ্ধকেই জিহাদ বলে চালিয়ে দেওয়া যাবে না জিহাদের কিছু শর্ত সারায়ত আছে জেহাদের নেতৃত্ব ইসলামিক হতে হবে সেই ধরনের শর্ত সারায়তগুলো মনে রেখেই একটা যুদ্ধ সশস্ত্র সংগ্রাম জেহাদ কিনা সেটাকে নির্ধারণ করতে হবে আদারওয়াইজ যে কোনো জায়গায় যেখানে অস্ত্র বাজি করা হয় অস্ত্রের ব্যবহার করা হয় সশস্ত্র যুদ্ধ করা হয় সেটাই জেহাদ হয়ে যাবে না এবং জেহাদের মূলনীতি হিসাবে মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে যার উদ্দেশ্য হবে কুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর বাণী বুলন্দ করাই যেই সংগ্রামের মূল উদ্দেশ্য সেটাই হবে জেহাদ এবং সেখানে মুসলিম সেনাপতির অধীনস্থ থাকতে হবে মুসলিম প্রশাসকের অধীনস্থ এই জেহাদ পরিচালিত হতে হবে এবং সকলেই ইসলামের যে যুদ্ধের এটিকেটস আছে যুদ্ধের সে এটিকেটস মেনে চলতে হবে এবং জেহাদ ঘোষণা করতে হবে ইত্যাদি এই বিষয়গুলো জেহাদের শর্তের মধ্যে রয়েছে এবং আরও কিছু শর্ত রয়েছে সেগুলো জেনে বুঝেই যদি মুসলিম ওম্মার লোকরা জেহাদ করেন সেটাই সেটা জেহাদ বলে গণ্য হবে আদারওয়াইজ যে কোনো বিচ্ছিন্ন ধরনের সশস্ত্র আক্রমণকে জিহাদ হিসাবে গণ্য করা যাবে না আমরা এরপর আরেকটি পরিচ্ছেদ থেকে হাদিস নেব পরিচ্ছেদের শিরোনাম হচ্ছে বাবু তাতাউয়ামে রামাদান আমিনাল ইমান রামাদানের রাত্রিতে নফল ইবাদত ইমানের অঙ্গ বা অংশ حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ইমাম বুখার রাহমাহুল্লাহ তার সনদে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস অথচ সংক্ষিপ্ত হাদিস আবু হরাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন যে আবু হরাদি আল্লাহ তাল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রামাদান মাসে ইবাদত করে রাত জেগে কিয়াম করে মানে এখানে ইবাদত করে আমাদের সমাজে অবশ্য কিয়াম বলতে মিলাদ পড়ানো বা এগুলো বোঝানো হয় আসলে সেটা নয় অবশ্যই নয় কারণ হাদিসকে বুঝতে হবে সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন সে অর্থে যে রাতে কিয়াম করে এভাবে অর্থ নয় যে রাতে জেগে ইবাদত করে এবং কিয়ামুল্লাইল তথা সালাতুল্লাইল আদায় করে রামাদানে ইমানের সাথে এবং এহতেসাবের সাথে তথা সবাবের আশায় ইমান এবং এহতেসাবের এই ব্যাখ্যাটা আমরা একটু আগে করেছি গফির আলহমা তাকাদ্দামা মিন দাম্বি তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে তাহলে যে ব্যক্তি রামাদান মাসে রাত্রি জেগে ইবাদত করবে তার এবং এই ইবাদতের মধ্যে তার পরিপূর্ণ ইমান থাকবে এবং আল্লাহর কাছে শুধু আল্লাহর কাছে সবের আশা করবে তার পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হবে তাহলে আমরা আগের একটি হাদিসে জানলাম যে লাইলাতুল কাদার লাইলাতুল কাদার শুধুমাত্র রামাদানের শেষ দশ দিনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই হাদিসে পুরো ত্রিশ দিন বা উনত্রিশ দিনকে এই এই এই ফজিলাতের আওতা নিয়ে এসেছে ফলে আগের হাদিসের সাথে আরেকটু অ্যাড করা হয়েছে এখানে সেটা আমাদের মনে রাখতে হবে তাহলে শেষ দশ দিন শুধু নয় প্রথম দশ দিন দ্বিতীয় দশ দশক সবকিছুতেই যদি রাত জেগে মুসলিম রামাদান মাসে ইবাদত করে তাহলে তার সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে এবং সকল পাপ বলতে আমরা সগিরা গুনার কথা একটু আগেই বলেছি কবিরা গুনার জন্য তবা লাগবে অতএব আসুন যখনই রমাদান মাস আমাদের কাছে আসে প্রিয় দর্শক আমরা যেন রমাদানের সেই লাইলাতুল কাদারের ফজিলাতটা অর্জন করার জন্য সচেষ্ট থাকি এবং সেজন্য সারা দশ দিন প্রত্যেকটা রাতকে কাজে লাগাই এবং এছাড়াও যার জন্য যতটুকু সম্ভব বাকি বিশ দিনের রাতগুলোকে যেন আমরা কাজে লাগাই দিনগুলোকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সে তফিক দান করুন হাদা সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত